সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না সুহাদাত মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সুহাদাত মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না আমা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না রাত পাহাড়ে শুনি বয়েছে তোফান ঝরে গেছে অকারণে কত না প্রাণ মানুষের শোকে কাঁদে গগন পবন কাঁদে না শুধু তব পাথুরে মন রাত পোহারে শুনি বয়েছে তোফান ঝরে গেছে অকারণে কত না প্রাণ মানুষের সুখে কাজে গগন পবন কাজে না শুধু তব পাথুরে মন পাশানের মতো হয়ে বসে থেকো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না জিহাদের ময় শহীদের লাশ ছড়ায় চারিদিকে শুধুই সুবাস খোদার কাছে প্রিয় শহীদি মরণ পেতে হলে ছিঁড়ে ফেল সকল বাঁধন জিহাদের ময়দানে শহীদের লাশ ছড়ায় চারিদিকে শুধুই সুবাস খোদার কাছে প্রিয় শহীদি মরণ পেতে হলে ছিঁড়ে ফেল সকল বাঁধন সব বাধা ডিঙিয়ে পথ চলো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না আমা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না